চাইবেন ততটুকুই হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা জানি দুর্নীতি কি দুর্নীতি বলতে আমরা এখন মজা করে স্যাটেলাইটের সামনে বসে কিছু ব্যক্তি বিশেষকে ধরপাকড়াটা এবং এরাকে দুর্নীতিবাজ মনে করি কিন্তু আমার মনে হয় দুর্নীতির সত্যিকারের অর্থ যদি আমরা বুঝি এবং জানি তাহলে দেখা যাবে খুব কম মানুষই এর থেকে হয়তো রেহাই পাবে দুর্নীতি যা নীতি বিরোধী কাজ নীতি বিরোধী কাজকে বলা হয় দুর্নীতি কুনীতি অশুভ নীতি খারাপ নীতি তবে নীতির বিরোধী যত কাজ সবই দুর্নীতি সেই নীতিটা রাষ্ট্রীয় নীতি হতে পারে আন্তর্জাতিক নীতি হতে পারে পারিবারিক নীতিমালা হতে পারে ব্যক্তির নীতিমালা হতে পারে সামাজিক নীতিমালা হতে পারে গ্রাম্য নীতিমালা হতে পারে সেটা ইউনিয়ন কাউন্সিলের নীতিমালা হতে পারে থানা বা ইত্যাদি ছোট থেকে বড় যে কোনো নীতি নির্ধারণ করার পরে এর বিপরীত চলাটাকেই বলা হয় দুর্নীতি এই নীতি যে মান্য করে না সেই হল দুর্নীতিবাজ আবার এই নীতিটা আল্লাহ প্রদত্ত হতে পারে রাসুলের দাওয়া হতে পারে কোরআন হাদিসের হতে পারে মূলত এটাই হলো আসল নীতি যদিও আমরা তাকে মানি বা না মানি তাহলে নীতি আল্লাহর দেওয়া রাসুলের দেওয়া কোরআন হাদিসের নীতি হতে পারে মানুষের বারো নীতি হতে পারে সেটা ব্যক্তির সাপারি পরিবার সমাজ বা রাষ্ট্রীয় সেটা শিক্ষাগত হতে পারে রাজনীতি হতে পারে অর্থনীতি হতে পারে সমাজিত হতে পারে সেটা বড় জায়গায় ছোট জায়গায় যে কোনো নীতিমালা নির্ধারণ করা হয়েছে এই নীতির বিরোধী কাজ করাই হল দুর্নীতি কাজ তাহলে আমরা আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে কারণ আমরা বলবো কারা কারা দুর্নীতির মধ্যে আসবে কোন কোন কাজগুলি দুর্নীতির মধ্যে এই দুর্নীতিটা ধর্মের ক্ষেত্রে হতে পারে দিনের ক্ষেত্রে হতে পারে দুনিয়ার ক্ষেত্রে হতে পারে এই দুর্নীতি বড় হতে পারে ছোট হতে পারে মধ্যম হতে পারে বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে হতে পারে তাহলে আমরা প্রথমেই বুঝলি দুর্নীতি মানে যা নীতির বিরোধী কাজ কুনীতি আর এই নীতিটা যে কারণ আমি যদি আমার বাড়ির মধ্যে কোনো নীতিমালা নির্দিষ্ট করে দিই এই নীতি মেনে যদি আমার পরিবারের সদস্য না চলে ওটাই দুর্নীতি প্রতিষ্ঠানের কোন নীতি আছে সমাজের কোন নীতি আছে রাষ্ট্রের কোন নীতি আছে ধর্মীয় নীতি আছে যে কোনো নীতির বিরুদ্ধ কাজ করা হল দুর্নীতি আমার মনে হয় বুঝতে পারছি আমরা যে এই অর্থে দুর্নীতি থেকে খুব কম মানুষই রেহাই পাবে শুধু আমি অন্যদের দেখলে হাসতে হবে না নিজেও কিন্তু দুর্নীতির মধ্যে হয়তো আমি ডুবে আছি ছোট হই আর বলছিলাম দুর্নীতিটা বড় হতে পারে মধ্যম হতে পারে ছোট হতে পারে ব্যক্তির মধ্যে হতে পারে পরিবারে হতে পারে সমাজে হতে পারে রাষ্ট্র হতে পারে বিভিন্ন ক্ষেত্রগুলি পরে আমরা আলোচনা করব যেমন দুর্নীতির উদাহরণ আমরা জানি দুর্নীতি ঘোষ গ্রহণ করা ধর্মীয়ভাবে এটা নিষেধ এবং রাষ্ট্রীয়ভাবে নিষেধ আমাদের তাহলে যারা ঘুষ গ্রহণ করে তারা দুর্নীতিবাজ এই কাজটা দুর্নীতির কাজ যারা দেয় তারাও দুর্নীতিবাজ যারা দেয় তারাও কি দুর্নীতিবাজ দুর্নীতিকে সাহায্য করে দুর্নীতির পর খুলে দেয় আমরা মনে করি যে গ্রহণ করেছে সেই শুধু দুর্নীতি না যে দেয় সেও কি দুর্নীতি বাজে অন্তর্ভুক্ত সুদ খাওয়া দুর্নীতি কারণ নীতির বিরোধী কাজ আল্লাহ হারামকৃত কাজ এটা সরকারিভাবে বৈধ করা থাকলেও সেটা কি দুর্নীতির কাজ অন্যের সম্পদকে হারাম তরিকায় ভক্ষণ করা দুর্নীতি যেমন যে কোনো ভাবে প্রতারণা করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ছিনতাই করে হোক রাজধানী করে হোক কৌশলে হোক বিদেশের নামে বিদেশে পাঠানোর নামে হোক আদমকাপড়ি করে হোক যে করে হোক অন্যের কোন সম্পদ সেটা জায়গা জমি হতে পারে বাড়িঘর হতে পারে অন্যের কোনো সম্পদকে অবৈধ পন্থায় গ্রহণ করাটাকেই দুর্নীতি এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুররাও বাদ পড়বে না দেখা যায় আমি সবসময় বলি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘুষের আড্ডা সেটা হলো কোথায় মাদ্রাসা বোর্ড এর চেয়ে যদি ঘুষ আর কোথাও চলে বলে আমার জানা নেই অন্য কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ হয় কিন্তু এখানে হয়ে বলে আমার জানা নেই এই ঘুষ খাই কারা যারাই খাই তাই কারা বড় বড় টাইটেল ত্রিপল টাইটেল মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা পাড়িওয়ালা হুজুররা একটু আগে আমরা জানলাম দেওয়া এবং নেওয়া দিলেই কি দুর্নীতির কাজ আর রাশিয়াল লোকটা শিখিরা আমার পিন্নার যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুজনের ঠিকানা কোথায় যার নাম এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুররা তৈরিকতের নাম দিয়ে খানকা বসিয়ে মরিদ বানানোর নাম দিয়ে আখেরাতে দাদা পার করে দেওয়ার নাম দিয়ে ব্যবসা করে করে না করে না পীর সাহেবের গাড়ির দাম হলো তিন কোটি টাকা ওর বাবার বাড়ি টাকা পেয়েছিলেন তিন কোটি টাকা থেকে আছে এই জন্য আমি খুব দুঃখ করে বলছি যে আমাদের দেশে যখন দুদক কর্মকর্তারা বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রোগ্রাম শুরু করেছেন তখন কিন্তু এখান থেকে হুজুর আবাদ পড়ে গেছেন এখানে দায়িত্ব পেলাদের খবর নাই পীর সাহেবদের খবর নাই ধর্মের ব্যবসা যারা করে খবর নাই এরা ধর্মীয়ভাবে এবং সর্বসম্মত ক্রমে এরা সবচাইতে বড় দুর্নীতিবাদ সন্দেহ আছে আপনাদের অবশ্যই এরা দুর্নীতিবাদ এদের টাকা পয়সা হিসাব না হচ্ছে না ইমামতি করে পাঁচশো টাকা বেতন তার কত টাকা মালিক হিসাব দিতে হবে না পীর ইনকাম নেই সরকারি চাকরি করেন না কোনো ব্যবসা নাই বাণিজ্য নেই কিচ্ছু নাই এত টাকার মালিক করতে হয় তাহলে দুর্নীতির কিনা এখানে চলছে কিনা এবং সবচেয়ে বড় বড় দুর্নীতি এটা এই জন্য আল্লাহ বলছে ওয়াইন নামিন আল্লাহ কিছু ইহুদি খ্রিস্টানদের ছিল যারা মানুষের সম্পদকে হারাম তরিকে ভক্ষণ করত যেটা আমাদের আমাদের সমাজেও বিভিন্ন ধর্মের নামে কি রয়ে গেছে তাহলে এরা দুর্নীতিবাজ কিনা কি বলেন আপনারা সামনে রাজনীতি আছে এইভাবে দুর্নীতি মানুষকে হত্যা করে হতে পারে দুর্নীতি বিপর্যয় সৃষ্টি করে হতে পারে দুর্নীতি শান্তি এবং শান্তি এবং নিরাপত্তাকে দূর করে হতে পারে এই দুর্নীতি কারণগুলি আমি পরে বলব মিছিল করে হতে পারে হরতাল করে হতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশীয় নীতিমালার মধ্যে রয়ে গেছে কি হরতাল করা যায় কি বলেন ঠিক না ঠিক কিনা মিছিল করা বৈধ এটা গণতন্ত্রের দাবি ঠিক না বেটি এইখানে ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক সবাই যা ইচ্ছা তাই করে তাহলে আমি একটু পরে বলবো যে দুর্নীতি যে বলছি নীতির মধ্যেই তো দুর্নীতি রয়ে গেছে কি বলেন আপনারা কথাটা বুঝে আসছেন আছে নাই নীতি নির্ধারণ যে করা হয়েছে ওই নীতির মধ্যেই দুর্নীতি রয়েছে তাহলে যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষাই যদি ভোট হয়ে যায় তাহলে ভূত তাড়াবে কোথা থেকে এবং আমার আলোচনা পরে আপনি ভালো করে বুঝবেন কিন্তু দুর্নীতি দমনের জন্য তখন অনেক কিছুই করা হচ্ছে সামাজিকভাবে অসামাজিকভাবে বাড়িতে বিভিন্ন রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় আজকে সারা পৃথিবী জুড়ে দুর্নীতি দমন করার জন্য সন্ত্রাস দমন করার জন্য কত কিছুই পদক্ষেপ নিয়েছে কিন্তু আজকে আলোচনা থেকে আমরা একটা ফায়সালায় পৌঁছবো যে অস্ত্রে দুর্নীতি কারা করে এবং কেন হয় এবং এই দুর্নীতি থেকে বাঁচার উপায়টা আসলে কি তাহলে চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে জেনা ব্যবচার করে মাদক দ্রব্য কি বলে লাইসেন্স আমাদের কাছে দেওয়া হয় না হয় না নীতির মধ্যে কি রয়েছে দুর্নীতি রয়েছে ঠিক না পতিতালয় খোলার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় না সরকারি ভাবে রাজনীতির মধ্যেই দুর্নীতি হয়ে গেছে এইভাবে তাহরিফ যেটা হলো আপনার চোরা কারবারি করে কালোবাজারি করে মাল স্টক রেখে দাম বাড়াল বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেওয়া ইত্যাদি মূলত আমি আপনার সবকিছু বলতে পারবো না এইভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে বন্ধি করে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে মানুষের ল কেটে দিয়ে এটা করে ওটা করে তাহলে ইসলামের নামে হোক আর ইসলামের নামে হোক রাজনীতির নামে হোক আর অর্থনীতির নামে হোক সমাজ বিপ্লবের নামে হোক আর আন্দোলনের নামে হোক এটা হোক আর ওটা হোক আমার মনে হয় বোঝার জন্য কারণ বলতে গেলে রাত আমার সময় খোলাবে না আমি চিন্তা করছিলাম শেখ মার ফারুক বলে শেখ সময়টা দিতে কোনটা বলি কোনটা ছাড়ি এটা আমরা বুঝতে পারি যে দুর্নীতির উদাহরণগুলি আমাদের কাছে এটি যথেষ্ট এই কাজগুলি দুর্নীতি দুর্নীতির ক্ষেত্রগুলি কি আমরা একটু যদি আলোচনা আসে তো আলাদা করে পয়েন্টটা আলোচনা করছি দুর্নীতির ক্ষেত্রগুলি কি এই দুর্নীতির ক্ষেত্রগুলিকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি একটা দুনিয়াবী ক্ষেত্রে আর একটা হলো দিন ক্ষেত্রে এবং আমি আগে বলছি দিনের ক্ষেত্রে দুর্নীতিটা সবচেয়ে বড় কি অন্যায় ধর্মের নামে যারা কি করে দুর্নীতি করে ধর্মের নামার নামে যারা কি অপচয় করে এটা সবচেয়ে বড় নীতি কারণ নীতির বিপরীত যারা কাজ করে তাহলে যারা ধর্মের নিয়ম নীতি মানে না আবার ধর্ম মুসলমান মনে করি আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু দুর্নীতি মানে না এরা দুর্নীতিবাজ কিনা নামাজ পড়তে হবে পড়ে না এরা দুর্নীতিবাজ কিনা যত সব দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত যারা জাকাত দেয় না যারা রোজা রাখে না যারা ধর্মীয় কার্যক্রম মেনে চলে না এক কথায় মানে এরা সবাই দুর্নীতির মধ্যে যারা ধর্মের নয় ব্যবসা করে আমি সবসময় বলি যারা বিনা পুঁজির বিনা লাইসেন্স বিনা লসের ব্যবসা হলো ধর্মের নামে ব্যবসা এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ মাদ্রাসাগুলি খুব কম মাদ্রাসা রয়েছে যার হিসাব ক্লিয়ার রয়েছে নিঃসন্দেহ দুর্নীতিবাজ আছে আছে নাই তারা এরা যাদেরকে টিভির পড়ে দিচ্ছেন এরা না কেউ না যারা খুব শ্রদ্ধা করেন পেট ভরে খাওয়ান পকেটে টাকা দেন দাড়ি টুপি মাসাল্লাহ বসি করেন এরা মসজিদ গুলির মধ্যে প্রচন্ড দুর্নীতিবাদ রয়েছে যে মসজিদে কি হয় কবর রয়েছে এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে সেই মসজিদে শিরিক হচ্ছে ঠিক না মিলাদের নামে জিলাপি খাচ্ছে একটা বিরাট করতেছে যারা এরা দুর্নীতিবাদ কিনা মসজিদে এরা কোরআন হাদিসের দর্শ না করে বিভিন্ন মকসুদুল মুমিনার ভেজালে আমলের দাস তদরিস করে এরা দুর্নীতিবাদ কিনা দুর্নীতিবাদ ভালো করে বোঝার চেষ্টা করেন এরা নীতির বিরোধী কাজ করে কাজে এরা দুর্নীতিবাস এরা ধর্মকে নিয়ে খেলা করে ধর্মকে নিয়ে এরা নিজেদের বিভিন্ন তরিকার নামে তাদের রাজত্ব কায়েম করে তাদের প্রভুত্ব কায়েম করে তাদের দেওয়া দিনকে মানুষের কাছে প্রচার করে নিঃসন্দেহে এরা সবচেয়ে বড় দুর্নীতিবাস যারা আল্লাহর নীতির বিরোধী কাজ করে আবার এরাই বল মানুষকে তাহলে এইভাবে খানকাগুলিতে প্রচন্ড দুর্নীতির আখড়া বিশ্বাসরা ধর্মের নামদের প্রচন্ড এরা দুর্নীতি করে যাচ্ছে বিভিন্ন ইসলামী দলের নাম খুলে জেহাদি দল অমুক দল তমুক দল বাংলাদেশের সমস্ত জেলার মধ্যে বম ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নিরপরাধ মানুষকে হত্যা করে এরা দুর্নীতি করেছে না করে নাই কি বলেন আপনারা আমরা কিন্তু দুর্নীতি মনে করি না মাদ্রাসাগুলিতে সবচেয়ে প্রসি পরীক্ষা মাদ্রাসাগুলিতে হয় প্রসি পরীক্ষা বলেন আমার এক ছাত্র পিএইচডি কই গেছিলি সেই অবস্থা দিয়ে আমি তো পরীক্ষা দিয়েছিলাম কি পরীক্ষা মোজা হবে তুই তো ফাজল পাস করছিস এখন মোজা মোজা করে পরীক্ষা দিয়েছিস তাই বাবা বুড়ো হয়ে গেছিল চাকরি করে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে তো পাস করতে পারবো যেন আমি পরীক্ষা দিয়ে পাস করাইব তো কেমনি কয়েকদিন ছিল সাহেবের কাছে গেলাম টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল ওই তিন হাজার টাকা লাগবে অনেক আগের ঘটনা আর খবরদার আমি আর তুমি ছাড়া কেউ না জানি এরপরে ছেলে মানুষ পরীক্ষা দিয়েছে বাবা ফার্স্ট ডিভিশনে পাস করছে এরপরে ছাগল দেওয়াই করে মাথাতে ছয় মিলে খাইছে ছেলে বাবা মাদ্রাসার সব স্টাফ আর ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল এরা দুর্নীতিবাদ কিনা কি বলেন আপনারা এদেরকে আপনারা দুর্নীতিবাদ মনে করেন না আমাকে একদিন জিজ্ঞেস করছিল যারা শিক্ষিত মানুষ কিছুদিন মাদ্রাসায় চাকরি করে চাকরি বাদ দিয়ে চলে আসছেন রাগ করে আমাকে যে ফতুয়া জিজ্ঞেস করছেন যে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের পিছনে নামাজ পড়া জায়জ হবে কিনা আমি বললাম এত রাখবেন আমাদের উপরে আপনি হয় না আপনি ফতোয়া দেন আগে এমন যে ব্যাপারটা একটু বলতে হয় কেন এত কড়া ফতোয়া আপনি জিজ্ঞেস করতেছেন আর এই ফতোয়া দিলে কি আমার জীবন থাকবে তাই আপনার জীবন আগে আমাদের জীবন যাবে অসুবিধা নাই বলেন কত আগে যে পাইকারি হয়তো ফতোয়া দেওয়া যাবে না যে যেমন তার ব্যাপারে যাদের জীবন বেদাত দিয়ে সেই করে আমাদের এক হজুর সাহেব দিনাজপুরের জাতি মানুষের এক সময় আমার কোন এক আত্মীয় তাকে বলছেন তারা মসজিদের মুক্তাদি আপনি তাবিজ তাবিজ এটা ওটা করেন মহিলাদের হাত ধরে জিন নামান এটা করেন ওটা করেন প্রভা করেন এগুলি কিছু আমার আত্মীয়দের জন্য কি উত্তর দিয়েছে জানেন তাই সৌদি আরবের জন্য এগুলি ঠিক না আমাদের জন্য ঠিক সৌদি আরবের জন্য সিঁড়ি আমাদের জন্য এগুলি তাও হিট এই দুর্নীতি বাদ কিনা কি বলেন আপনারা নিঃসন্দেহ দুর্নীতিবাজ কোনো সন্দেহ নেই কিন্তু আফসোস আমাদের জাতি আমাদের দেশ আমাদের নিয়ম নীতিমালাতে দুদক বাহিনীর আন্ডারে এগুলি একটাও পড়ে না বিভিন্ন জায়গায় মাদ্রাসা হেলসখানা ইয়াতিমখানা অমুকখানা তমুকখানা এটা ওটা এই সেই সবগুলি আমি মনে করি আপনার একমত করতেছিলাম বেশিরভাগ শতকরা বেশিরভাগ এক শ্রেণীর মানুষের পেট পূজার জন্য ইসলামকে শিক্ষা এবং প্রচারের জন্য নয় আর যদি কেউ হয় সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার প্রচন্ড অভাব হয়েছে কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আহলান সাহান বাবা আসেন আপনার কি আছে বুঝি না হাজির মান বন্ধুগণ দুঃখের সঙ্গে আর কি বলতে হয় দুর্নীতি নিয়ে যখন কথা বলতে যাচ্ছি তখন থুথু চালালে নিজের গায়ে থুতু আছে কারণ আমিও তো একজন গাড়িওয়ালা টুপিওয়ালা কি বলেন ঠিক না বলে সত্য কথা কইলে মা মার খায় আর না কইলে বাবাই কুকুরের ছোটা খায় না কি বলে একটা গ্রাম ভাষায় মানে দুধে মুখ দিয়েছে কুকুর এখন যদি দুধ না থাকে তো বাবা রাগ করে মারে মারবে এখন মা ভয়ে ভয়ে বাবারে দুধ দিয়েছে খাচ্ছে এখন ছেলে ভয়ে চিন্তা করে যদি বলি তাহলে তো মার পিঠের চামড়া উঠবে আর না বললে তো বাবা দুয়ে কুকুরের ঝোটা খাইতেছে এই অবস্থা বন্ধুগণ দুঃখ লাগে যখন আমাদের দেশে ধর্মের নাম দিয়ে প্রচন্ড দুর্নীতির পাহাড় করেছে এবং এগুলি কোনো কাউরি চোখে দুর্নীতি বলে আমরা এটাকে মনেই করি না এটা হলো ধর্মীয় ক্ষেত্রে দুর্নীতির কথা সংক্ষিপ্তভাবে দুনিয়াবীর ক্ষেত্রে তো আপনারা আমার চেয়ে ভালো জানেন পেপার পত্রিকা পড়তেছেন খবর টবর দেখতেছেন এই দুর্নীতি আজ আমাদের সরকারি যত একেবারে এ টু জেড পর্যন্ত পিয়ন থেকে নিয়ে ওপরে যতটুক প্রধানমন্ত্রীর চেম্বার পর্যন্ত দুর্নীতির কোথাও দুর্নীতি থেকে দুর্নীতির কবল থেকে কেউ বাঁচতে পারে নাই সমস্ত কম আর বেশি সমস্ত সরকারি বেসরকারি সরকারিগুলিতে প্রতিষ্ঠানগুলিতে অফিস হোক স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটিগুলি বাংলাদেশে চেম্বার কি বলে ভাইস চ্যান্সেলাররা যারা মানুষ করবে যারা মানুষ বানাবে যারা দুর্নীতি মুক্ত মানুষ মানে দুর্নীতিকে দুর্নীতির মোকাবেলা করার জন্য যোগ্য নাগরিক করবে সেই সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা তারা দুর্নীতিতে ভরা যদি মাসে চোদ্দ লিটার তেলের অনুমতি আছে সরকারিভাবে চোদ্দশো লিটারের কিনেছে বাউচার হয়ে বসে আছে আমাদের ওখানে সাবরেস্টার সাহেব কয়েকদিনের মধ্যে চারতলা বাড়ি হাই পায় বাড়ি উঠে দিলেন কোথা থেকে টাকা আছে কত টাকা বেতন এইভাবে অর্থনীতিতে সরকারি ব্যাংকগুলি অবস্থা ভালো করে জানেন রাজনীতির মধ্যে তো খাদ্য চলা হারাজ বলতেই থাকেন সারাদিন তার চব্বিশ ঘন্টা কোনো শেষ পাবেন না রাজনীতির নামে যত দুর্নীতি ভরা রাজনীতির ক্ষেত্রে যখন যেই গ্রুপ পার্টি আসতেছেন তখন তার যত যারা তেমন না একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবার যারা ভাগ পাচ্ছিল না যারা ভাগ পাচ্ছিল না চোখের দেখা তাদের এখন ঢাকায় ফ্লাট প্রাইভেট কার দিনাজপুরে দেখলাম পাঁচতলা বাড়ি তার বিবি সাহেবার শাড়ির অভাব নেই ফ্রিজের অভাব নেই গল্প যারা এক সময় টাকা ধার নিয়েছিল আজ পর্যন্ত মানুষজন টাকা পাবে তাদের আজ অর্থের পাহাড় কোথেকে আসে আলাদা প্রদীপ পার্টির ক্ষমতায় যাওয়া মানে প্রত্যেকের ঘরে একটা করে আলাদা আলাউদ্দিনের প্রদীপ বাস দিয়ে দেওয়া যেভাবে পারো আর মানুষের হকের ব্যাপারে দুর্নীতি যাদের শক্তি নাই টেলিফোন নাই রাজনীতি নাই আপনারা ভালো করে জানেন যখন কোনো পার্টি ক্ষমতায় আছে তাদের পক্ষ থেকে যখন নিরীপ বিতরণ করা হচ্ছে আর ওইখানে দুঃখী বুড়ি একেবারে ও বুঝেই না কোন কি ওরা যেটা বুঝেছে ওটা হয়তো ভোট দিয়েছে বা ভোট কেন্দ্রে যায় যেতে পেরেছিল না আল্লাহ ভালো জানে কয় ভোট কালে দিয়েছিলি ওই কালেজে বা অন্য নাম বলে দিচ্ছে ভুল করে ওই না যার ভোট দিয়েছে ওর কাছে যাও ওই ত্রাণটা কি তার বাবার পকেটে তার পার্টি না সরকারের আর সরকারের সবার হক আছে যেই পার্টি যাক না কেন তাহলে দুর্নীতিতে আজ আমাদের বিভিন্ন প্রজেক্টের নামে বাংলাদেশে কারেন্ট নাই কিন্তু কারেন্টের নামে কারেন্ট উৎপাদনের নামে কত টাকা গেছে খবর আছে হ্যাঁ রেলওয়ে বিমানে এই তিন মাস আগে গেলাম বিমান কেন নাই কয় উড়োজাহাজের অভাব আসার দিনে একদিন পরে কেন বেরোলো জাহাজ নাই আরেকজন কয় তেল কেনার পয়সা নাই এখান থেকে যাব ঢাকা থেকে শহীদপুর তো খবর দেখি তো শহীদপুর তারপর আপনার বরিশাল এই সমস্ত ডোমেস্টিক লাইন সব বন্ধ কেন এগুলি এত ঝুঁকিপূর্ণ যে কোনো মধ্যে এক্সিডেন্ট হতে পারে বিমান কেনার নাম দিয়ে পয়সা ঠিকই বাজে পেয়েছে গেছে কোথায় রেলওয়ের দুরবস্থা বিমানের দুরবস্থা অর্থনীতির দুরবস্থা নিয়ম নীতির দুরবস্থা শিক্ষায় সব কিছুর মধ্যে তাহলে আমার মনে হয় দুর্নীতি ক্ষেত্রগুলি বলার বুঝি মানে এমন একটা নাই সব জায়গাতে ব্যক্তি বিয়ে করতে গিয়ে ডিমেন্ড নাই যৌতুক নাই দুর্নীতিবাদ কিনা স্ত্রীর হকাটাই করে না দুর্নীতিবাদ কিনা বউরে কয় শ্বশুর বাড়ি যেতে পারবি না হন্ডা লাইনে কেন দুর্নীতিবাদ কিনা আমার মনে হয় যদি আমরা নীতির বিপরীত যে কাজ সেটাই যদি দুর্নীতি হয় তাহলে আমরা খুব কম মানুষই আছি যারা দুর্নীতি থেকে মুক্ত আছে খালি এই জন্য বলবো টেলিভিশনে বা খবর দেখে হাইরুদাস করার দরকার নেই আপনি তা চিন্তা করুন আপনি নিজে আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত আছে কিনা ফোরম্যান ম্যানেজার কোম্পানি এটা ওটা সব জায়গায় যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখা যাবে দুর্নীতিতে ভরে গেছে এবং বাংলাদেশ তো দুর্নীতির সর্বশ্রেষ্ঠ দেশের সার্টিফিকেট পেয়ে গৌরবের উচ্চ শিখরে আর বসে তারা আছে কারণ যেখানে যে দেশের ধর্মীয় ক্ষেত্রগুলি দুর্নীতি থেকে মুক্ত নাই সেখানে অধর্মীয় বা দুনিয়ার ক্ষেত্রগুলি তো স্বাভাবিক এখানে কোনো প্রশ্নই উঠে না বন্ধুগণ যাই হোক শিক্ষাতে চিকিৎসায় সবকিছুতে একটা রুগী নিয়ে যাবেন সিরিয়াল আপনার আগে নাই যে টাকা নিচ্ছ সিরিয়াল আগে দুর্নীতি কিনা ওই রুগী বিক্রি করা হয় এক হাত থেকে আর এক হাত বিক্রি চিকিৎসা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রুগী মরেছে ধরে নিবি না চিকিৎসার নামে ডাক্তারের নামে ডাকাতি চলতেছে বাংলাদেশে চড়া চড়া ধরে নিবি না ডাক্তার যদি ডাকাত পেয়ে যায় তাহলে কোথায় আপনি যাবেন তাহলে বন্ধুগণ আমার মনে হয় আপনাদের বোঝাতে পারলাম কিনা সংক্ষিপ্ত আমরা একটু বুঝি যে দুর্নীতির ক্ষেত্রগুলি একেবারে এমন ব্যাপকারে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে প্রতিটি ক্ষেত্রে সরকারি বেসরকারি ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান সব জায়গার মধ্যে দুর্নীতি শুধু আমাদের দেশেই না সারা পৃথিবীর জুড়ে আজ দুর্নীতি যারা করে তারাই আমার নীতির কথা শোনায় বলেন ঠিক না যারা মানুষ মারে তারাই আবার বলে কেন মারে সুফান আল্লাহ এবার আমরা আসি কেন এই দুর্নীতি করি এই দুর্নীতির মূল কারণ হচ্ছে মূল হালাহ শৈতানে তারা আতা রাস্তা তবে ইনসান শৈতানের মানুষ শিকারের তিনটা কিনেছে নমনীয় টোপ রয়েছে এই তিনটা মূলত বাকি আরো কারণ আছে মূলত তিনটা কারণে মানুষ কি করে দুর্নীতি করে ঠিক আছে একটা কারণ হচ্ছে হব্বুল মাল সম্পদের ভালোবাসা লালচ অনেক সম্পদের মালিক হতে হবে বাবাই রেখে গেলেন বাংলা সুটকেস সেটা আরো আলাউদ্দিনের প্রদীপ হয়ে দেশে আর বাইরে টাকার হিসাব নেই কেন কেন কারণটা কি সম্পদ আরো চায় আরো চায় আরো চাই এবং এর পরিণতি কি আমরা আলোচনা আসতেছি তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে সম্পদের লোভ লালসা অনেক চাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ মুস্তাকা আসো কবরে যাওয়া পর্যন্ত আরো চাই আরো চাই মানুষকে ধ্বংস করেছে তাহলে সম্পদের লোভ লালসায় যত দুর্নীতির বিরাট একটা কারণ কি বলেন যত দুর্নীতির মূলে দেখবেন মৌলিক যে কারণগুলি তার মধ্যে একটা হল কি সম্পদের ভালোবাসা সম্পদ চাই দুই নম্বর কারণ হল কি হব্বুর রিয়া আসা ওয়ালজা অসাইতারা ওয়ালগালালা মাতাবলি চাই নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই এর জন্য যদি রক্তের উপর হিলুহুলি খেলতে হয় সবাই শেষ হয়ে যায় বাচ্চারা পাখির বাচ্চা নিয়ে খেলতেছে আর পাখি দূর থেকে কাঁদতেছে পাখি পাখি বলে তুই কাঁদো কেন তুই আমার বাচ্চাদের মেরে ফেলতেছো আমরা তো খেলতেছি একজনের বাচ্চা মেরে আর একজনের খেলা হয় বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে কত গরিব মানুষ নিজের ধান বিক্রি করে চাল বিক্রি করে জমি বিক্রি করে ধান মহাজন করে সন্তানকে পড়াতে কথায় লেখাপড়া করে কি হবে একদিন তার দুঃখ ঘুচাবে ওই সন্তানকে কি করা হয় রাজনৈতিক দল অস্ত্র উঠাই দিয়ে তাকে বমের আগে নামিয়ে দিয়ে মিছিলের নাম দিয়ে দাওড়া করে নেতাজি শেষ হয়ে যায় ছেলে ডাক্তার হয়ে ফিরবে কি ইঞ্জিনিয়ার হয়ে ফিরবে কি লাশ হয়ে ফিরে যায় বাবা তাতে যায় আসে না দেখেছেন কোনদিন বড় নেতাজিরা গুলি খাইছে মারা খাইছে জেলা হতে গেছে মারা গেছে এরকম বিক্ষোভের দল যারা বুঝে না কারণ নেতৃত্ব আমার আসতেই হবে ফেরাউন নেতৃত্ব তারা কেড়ে নিবে স্বপ্নে দেখেছে এক যুবক তাই বরিশ্রের যত ছেলে সন্তান সবকে হত্যা করে দাও জ্ঞান জারি করে নাই এই ফেরাউন আজও রয়েছে সব দেশেই রয়েছে তাহলে নেতৃত্বের লড়াই নিয়ে কি হয় দুর্নীতির যত মূলে একটা কারণ আমাকে জিততেই হবে তাতে যতই টাকা যাক যতই অর্থ যাক যতই জীবন যাক আর যতই কিছু চলে যাক কিন্তু আমাকে যেতেই হবে এর জন্য দুর্নীতির বহু পর ঠিক বলেন তৃতীয় কারণ হব নিশা নারীর ভালোবাসা নারীকে ভালোবাসার জন্য কত শ্রেণীতে ঠিক না একজনের বউকে তালাক করিয়ে আরেকজন বিয়ে করে দুর্নীতি না সুনীতি কি হ্যাঁ? বাংলাদেশের আছে না নাই যারা বিদেশে আছে সাবধান সেদিনেই কই এক ভাই এসে আহারে বেচারা কত কেঁদে কেঁদে আমার কাছে কেঁদে কেঁদে বললো একটি বছর ধরে আমি এক জাহার নামের আগুনে আছি এই দুর্নীতির বিপদে পড়ে গেছে মহিলার খেয়ালতে পড়ে গেছে যে স্বামী তার জন্য ঘর ছাড়লো তাদের ছাড়লো বাবা মা ছেলে কত কষ্ট করে তাদের তো ডিউটি বুঝেন আর টাকা পাঠাতে আছে তার টাকা দিয়ে নিজে ওই দিকে ফিল্ম বানাইতেছে কতজন স্বামীরে বিমর্শ করে কোর্টে গিয়ে আরেকজনকে বিয়ে করেছে দুর্নীতি না তাহলে আজ আমরা যদি আবার ফতোর অভাব নেই যেহেতু আমাদের দেশের মাঝামি ফতোয়া হলো বিয়ে সঠিক হওয়ার জন্য যদি মেয়ে যদি কি হয় বিধবা হয় অথবা বালেগা হয় তাহলে তার ওয়ালির প্রয়োজন নেই তার গার্জিয়ানের প্রয়োজন নেই যেখানে আল্লাহ নির্ভর লা নিকাহ লা নিকাহ লা নিকাহ ওলি ছাড়া গার্জেন ছাড়া কোনো বিয়ে শুদ্ধ হবে না সঠিক হবে না আর আমার দেশের ফতোয়া হয়ে গেল কি ওয়ালি ছাড়াও বিয়ে চলবে ইসলামের দেখছেন কত বড় এটা দুর্নীতি এই ফতোয়া দিয়ে কত বড় দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়েছে যার ফলে মেয়েরা বাবা মার মুখে কালি দিয়ে বের হয়ে যায় ছেলের হাত ধরে গিয়ে কোর্ট ম্যারেজ করে তারপরে তেজপুত্রী ভক্তভোগ এই সেই সত্যের পরে একটা ঝামেলা শেষ হলে আবার মেয়েকে ঘরে নিয়ে আসে ঠিক বলেন না ঠিক তাহলে হুজুররা ফতোয়া দিয়ে মাঝাবি ফতোয়া দিয়ে দুর্নীতির এক বিরাট দরজা খুলে গেছে এটা দুর্নীতি কিনা দুর্নীতি তো দিয়ে দেবো না এটা কোরআন সন্ন্যার নীতির বিরোধী কার নীতি আপনার দেশের সরকারের নয় কোন মানব রচিত আইনের নয় এটা হলো মহান আল্লাহ আইনের আলমের নীতির অধিকার তাহলে এই হুজুররা দুর্নীতিবাদ কিনা এই মুক্তি সাহেবরা দুর্নীতিবাদ কিনা সন্দেহ দুর্নীতিবাদ আমরা তোমার ঘরের নাম দিয়ে দায়িত্ব রেখে দিয়েছি তাহলে হৌফুল নিসা নারীর ভালোবাসায় ওই যে মুনির হত্যা করেছিল রিমাকে রিমা সুন্দরী তার কাছে সুন্দরী বলে বিবেচিত হয় নাই ওই বুড়ি খুকির প্রেমে সে তার হত্যা করেছিল তাহলে এই নারীকে কেন্দ্র করে কত অন্যায় কত কিছু ঠিক না কত নীতির বিরোধী কাজ হয়ে যাচ্ছে এবার বন্ধুগণ মূলত কারণ হচ্ছে কি আসল কারণটা আমরা যদি যাই সেটা হল কি দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এই দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রা কর্মাধিকার দেওয়াটাই হচ্ছে কি মূল দুর্নীতির কারণ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণেই আজ ভাই ভাইকে বিক্রি করে ছেলে বাবাকে হত্যা করে এই দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণেই মানুষ তার করতে যাওয়ার দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না এই দুর্নীতির কারণে এই দুনিয়ার কারণেই মানুষ তার আমানতদারি তার অঙ্গীকার ভঙ্গ করে এই জন্যে মানুষ অন্যের হক নষ্ট করে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে মানুষ আর একজন আরেকজনের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে এই মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য মানুষ আর পশুর মতো তারা মানুষ নামের পশু হয়ে দুনিয়াতে বিচরণ করে বড় লোকরা শক্তিশালীরা গরিবদেরকে কি করে গ্রাস করে এই দুনিয়ার জন্যে আজ মানুষ ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে দুর্নীতি করে তলবাজারি করে স্মাকলারি করে ওজনই কম দেয় ন্যায় বেশি সেটাই দুনিয়ার জন্য না যে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়াটাই বহু দুর্নীতির দরজা খুলে দেওয়া হয় আজ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেতাকে তারা অন্যদের হককে নষ্ট করে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আজ বিচারক সাহেবরা ঘুষের বিনিময়ে হত্যাকারীকে ছেড়ে দেয় নিরপরাধ মানুষকে যে হাজতে ঢুকিয়ে রাখে আর এই দুর্নীতি মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য যত সাংবাদিক রয়েছে তারা সত্যকে প্রচার না করে মিথ্যার প্রচার করে এই দুর্নীতি আজ এই জন্য কি বলে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য খুন খারাপে অন্যের নারীর ইজ্জতকে নষ্ট করে নিরপরাধ মহিলাকে উপরে তোমার দেয় ইত্যাদি ইত্যাদি আর দুনিয়াকে ধ্বংস করতেছে দুনিয়াকে কি বলে দিনের দিনকে বিক্রি করতেছে দুনিয়ার জন্য কি বলেন ঠিক না যে হুজুর তাবিজ জানায় যে হুজুর উল্টা পাল্টা ফতো দেয় এটা করে ওটা করে পেট চালায় তাহলে নিঃসন্দেহে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুখে স্বামী থাকার জন্য আখেরাতকে নষ্ট করতেছে বন্ধুগণ এরপরে যেটা কারণ হলো যেটা মূল কারণ হতে পারে সেটা হল ইমান না থাকা আল্লাহর প্রতি ইমান না থাকা আখেরাতের প্রতি ইমান না থাকা ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান না থাকা ভাগ্যে তো লিখাই আছে আপনার রুজি রুটি কর্তৃক হবে বউটা কেমন ভালো পাবেন না মন্দ পাবেন আপনার দুনিয়ায় মান সম্মান কর্তৃক হবে না হবে সবকিছু আপনার ভাগ্যে লেখা আছে আপনি আল্লাহর প্রতি যার ইমান নেই সেই ব্যক্তির দ্বারা যে কোনো অপরাধ হওয়া সম্ভব যে ব্যক্তি আখড়াতের প্রতি বিশ্বাস নেই ওই ব্যক্তির যে কোনো অপরাধ করা তার দ্বারা কি সম্ভব এভাবে আরেকটা মূল কারণ হল ব্যক্তি স্বার্থ দুনিয়া জাহান নামে যাক আমি লাইলার বাইরেই হয় আমি আর লাইলা বাঁচলেই হয় বাকি সব মরে যাক এই যে স্বার্থপরতা এই স্বার্থপরতা ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক রাষ্ট্রীয় কেন্দ্রিক যে যেখানে আছে নিজের স্বার্থ নিয়ে যখন যে ক্ষমতায় যাচ্ছে তার পার্টির সব যদি পদ না থাকে তবু পদ বের করে তাকে ওখানে চাকরি দেওয়া হচ্ছে আর বাকি যোগ্যতা যোগ্যতার কোনো এখানে মূল্যায়ন করা হচ্ছে না শুধু পার্টি তার পার্টির লোক এটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা তার পার্টির লোক এটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা আর কোনো যোগ্যতা লাগে না বা তার আত্মীয় বা তার কেউ পরিচিত বা বন্ধু বা ইত্যাদি ইত্যাদি তাহলে ব্যক্তি স্বার্থকে বৃহৎ স্বার্থের উপরে প্রাধান্য দেওয়া এটাই হচ্ছে কি বহু দুর্নীতির মূল কারণ তাহলে আমরা কারণগুলি বুঝলাম যে অর্থের লোক নারীর লোক নেতৃত্ব কর্তৃত্বের লোক আখেরাত এবং আল্লাহ আল্লাহ আখেরাত এবং তকদির উপর কি না থাকা বিশ্বাস না থাকা তাকুয়া পরিষ্কারী না থাকা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এবং নিজের স্বার্থকে যৌথ বা বৃহৎ স্বার্থের প্রাধান্য দেওয়া এইগুলি মূলত কি কারণ দুর্নীতি কি আপনারা একমত কিনা আপনার সঙ্গে আরো থাকতে পারে আজকে আলোচনার জন্য একটি রুগী যথেষ্ট এই দুর্নীতির পরিণতি যেটা আমাদের আলোচনায় আজকে আমরা যেখানে উল্লেখ করেছি পরিণতি কি এই পরিণতিটা দুই ভাবে হতে পারে একটা দুনিয়াতে একটা আখড়াতে এই পরিণতি যে দুর্নীতি করে তার উপর হতে পারে আবার নিরপরাধ মানুষেরও হতে পারে একজন দুর্নীতি করলে নিরপরাধ মানুষের সমস্যা হবে না হবে না হবে না কি বলেন একজন যোগ্য মানুষ চাকরির জন্য সার্টিফিকেট দিয়েছে সবকিছু প্রস্তুত করেছে রাত দিন লেখাপড়া করেছে আর একজন শুধু পার্টির মানুষ ওকে দিয়ে দেওয়া হলো আর একজন টাকার মানুষ দিয়ে দেওয়া হলো আর একজন হয়তো বা তো তাহলে এটা কি দুর্নীতির কারণে সমস্যা কার হলো ওই যোগ্য মানুষটার সমস্যা কার হলো ছাত্রদের কারণ ওর পেটে বম মারলে একটা অক্ষর ব্যয় হবে না তাহলে সমাজ নষ্ট হবে শিক্ষিত মানুষ তৈরি হবে না ঠিক না তাহলে এই দুর্নীতির ফল ফলাফলটা দুর্নীতির পরিণতিটা এর সমস্যাটা যে দুর্নীতিবাদ তার উপর হতে পারে তার এই দুনিয়াতে হতে পারে আক্রান্ত হতে পারে আবার এই দুর্নীতির জন্য অন্যের জন্য এই সমস্যা দাঁড়াতে পারে প্রথমে আমরা আলোচনা করি যে দুর্নীতিবাদ তাকে নিয়ে এটাই তো আমরা এখন মনে করি সবচেয়ে বড় প্রথমত মনে রাখতে হবে হারামে আরাম নেই হারামে কি নাই আরাম নেই যারা দুর্নীতি করেছে এরা সত্যি কি এরা শান্তিতে আছে বলেন প্রকৃত শান্তি এরা পেয়েছে না এদের টাকা এদের জন্য বিপদ হয়ে গেছে এদের শান্তি দূর হয়ে গেছে একটা মনে রাখবেন যার যখন টাকা পয়সা হারাম পথে আছে তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা সব টাকা দেখে উকার দেখে না ও ওমর কি অনেক দেখা গেছে বউ টাকা পয়সা খালি দেখে স্বামী যদি না খেয়ে আছে খবর নেই স্বামী যদি হসপিটাল আছে তবু খবর নেই ওর টাকা আছে কিনা যখন টাকা কম হবে তখন দেখবেন আপনার আপন জন্য আপনার কাছেই থাকবে তাহলে হারামে আরাম নাই প্রথমেই তার টেনশন হারাম টাকা উপার্জন করলে হারাম টাকা তো আরেকজন বললে কিন্তু হারামি ওর উপরে মন ধরার চেষ্টা করবে রিভলভার ধরার চেষ্টা করবে চাঁদাবাজি করবো ওর কাছে যাবে এটা দাও ওটা দাও ওটা দাও শান্তি হবে না হবে না অশান্তি এক হলো মানসিক অশান্তি শারীরিক অশান্তি কারণ এই হারাম খেয়ে ব্লাড সুগার ব্লাড প্রেশার ঠিক আছে পেটে আলসার অমুকরে তমুকরে কি বলেন যারা হারামি খায় পেট এত মোটা হয়েছে কোলেস্ট্রল হয়ে গেছে আর অসুবিধা ট্যাবলেট খেলে ঘুম হয় না তাহলে এই দুর্নীতি বাসদের এই দুর্নীতির পরে প্রথম সমস্যাটা কার যে দুর্নীতি করে তার উপরে তার ছেলে মেয়ে অসুস্থ লেখাপড়াই না অ্যাক্সিডেন্ট করছে চুরি ক্ষেত্রে ধরা গেছে আর শেষ পর্যন্ত সমস্যা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন ব্যারিস্টার সাহেব যিনি আইন করেছেন সেই আইনের ধর পেঁচে পড়ে নিজেই এখন মামাবাড়ি জিল্লতির শেষ নাই কত বড় সম্মান কত বড় ইজ্জত কত বড় তাদেরকে জানা হতো কত বড় নেতাজি কিন্তু এখন তাদের অবস্থাকে চোরের বেলে দশ দিন তো বাড়ি ওলার একদিন বুঝতেই পারছেন তাহলে এই যে সমস্যাটা প্রতিহা অপমান টিভির ক্যামেরার সামনে ক্যামেরার সামনে চোখ দেয় না একদিন মাথা ঘোরায় একদিন মাথা ঘুরাই তারপর সাংবাদিকরা তার কম দুষ্ট না ওই দিক থেকে আবার নেই চুরি করেছে আবার এই চুরির খবর খবর খবরের কাগজ আছে এখানে এই জন্য আবার চোরের মার গলা বড় চিল্লা চিল্লি তাই না উপায় নেই একদিন ধরা খেতেই হবে এই দুনিয়াতে আখলাখ তো পড়ে এই দুনিয়াতে ধরা খেতে হবে সুফানাল্লাহ এই দুর্নীতিবাদের টাকা দিয়ে শ্বশুর বাড়ির মানুষ কোটিপতি আর নিজের মা দুঃখিনী আজও সেই ভান্ডা ঘরের মধ্যে থাকে দেখছেন না দেখেন আপনারা দেখছেন দুর্নীতির সমস্যা তাহলে তাহলে একটা দুর্নীতির এই সমস্যা নিজের শরীরে নিজের আত্মার উপরে নিজের নিন আর তাহলে কি এর জন্য তাকে জরিমানা জেল হাজত রিমান্ডে মার পে এটা ওটা যিনি কালকে বলছিলেন স্যার স্যার আজকে বলছেন স্যার <laughs> একটু হাত দুইটা জমা করেন হ্যান্ডকাপটা পরে দিন ঠিক না ওই যে কেউ বলে বলে পুলিশ যখন ই করে মানে স্যালোট মারে যখন বলে হাত এইভাবে করে পা উঠে মারে তার মানে এখন হাত দিয়ে আর সময় যখন আসে তখন পা দিয়ে ঠিক না তো বন্ধুগণ দুর্নীতির কারণে দুনিয়াতে তার যে সমস্যাগুলি সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে তার টেনশন হারামে তার আরাম নেই শারীরিক মানসিক সামাজিক বিভিন্নভাবে দুই নম্বরে তার অপমান অপদস্থ দেখতে পাচ্ছেন তিন নম্বরে তার উপর কত প্রকার অন্যের পক্ষ থেকে আদাব জেহাজত ইত্যাদি এই দুর্নীতির পরে তার দুর্নীতির পরে অন্যদের সমস্যা যোগ্য মানুষ চাকরি পায় না সমস্যা কি সমস্যা না ঠিক না সরকারি কোনো ভান্ডারে কোনো পয়সা নেই আমি যাব টেলিফোন করে চুমুক আসতেছি আমার বিমান ক্যান্সেল এটা আমার সমস্যা না সমস্যা না এবার আসার সময় চার দিন হয়েছে এই বিমানের এই চোরদের কারণে এই দুর্নীতিদারদের কারণে একটা দিন বিরাট মূল্যবান ঠিক না বিদেশে থাকে চারটা দিন আমাকে ঢাকায় বসে বসে হাওয়া খেতে হয়েছে কেন অন্যের দুর্নীতির কারণে আমার সমস্যা এইভাবে যারা হকদার তাদের হক তুষুপাত করা হচ্ছে অন্যকে বিভিন্ন চাকরি বাকরি থেকে মাহরুম করা হচ্ছে বিভিন্ন মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে আইনের পাশ দিয়ে এটা দিয়ে ওটা করে জুলুম এবং অন্যায়ের বন্যা হয়ে যাচ্ছে মানুষ হত্যা হচ্ছে নির্বাচনে বিপর্যয়ের শিকার হচ্ছে মানুষ এইভাবে সমস্ত কাজের মধ্যে কি জটিলতা ফাইল চলেই না এটা না দিলে ফাইল হাঁটেই না পায়ের পা নামলে কি পায়ে চলে পা হলো এটা নিজস্ব মানুষকে চাকরি বাকি দেওয়া হচ্ছে দূরের মানুষকে দূরের সব রাখা হচ্ছে অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হচ্ছে যোগ্যদেরকে আর এর মাধ্যমে আল্লাহ রসুলের হাদিস যে কেমন তখন পর্যন্ত হবে না তখন পর্যন্ত লুকা লুকা ইতরের ব্যাপার ইতর পঞ্চম গোষ্ঠী ইতর এমন ব্যক্তির কাছে দায়িত্ব না আসবে তাই হয়েছে এখন যত ইত যত পাট পার তারাই ভোটে জিতে ভালো একটা লোক মাস্টার সাহেব ওকে ভোট দেয় না কারণ চিন্তা করে এর পাশকে আমাদের ফায়দা কি চোর আসলে না আমাকে পয়সা আসবে নীতিবান মানুষের ভোট পাই না দুর্নীতিবানদের ভোটের শেষ নাই তাহলে ভালো মানুষরা আসতে পারছে না অন্যায় অবিচার যারা খারাপ এদের পথ কি খোলা হচ্ছে এটা সমস্যা কিনা এইভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে বোমবাজি করে মিছিল করে হরতাল করে এটা করে ওটা করে ফ্যাক্টরিগুলি আপনার মিল ফ্যাক্টরিগুলি দেখতে পাচ্ছেন মোট কথা আমার মনে হয় সংক্ষেপে আমরা বুঝি যে আজ এই দুর্নীতির করার কারণে দুর্নীতিবাদের তো সমস্যা আছে কিন্তু যারা অন্য অন্য যারা দুর্নীতি করে না আগের অপরাধ তারাও এই সমস্যার মধ্যে আর তারা হাবুট খাচ্ছে কতজন মানুষ কতজন মানুষ ওই স্বামীদের সময় জেলে ঢুকছে এখনো বের হয়নি ওর ফাইলের খবরই নেই আল্লাহ মুক্তিযোদ্ধা যে কি করলো জীবন দিল বা জীবন দেওয়ার জন্য যুদ্ধে বেড়ে গেল তার খবর নাই নতুন নতুন মুক্তিযোদ্ধার লিস্ট হচ্ছে মুক্তি যুদ্ধের সময় যাদের জন্মই হয়নি তারা লিস্টে না চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন দুর্নীতি যার ফলে ওই বেচারা তার বাবা হারিয়েছে মা হারিয়েছে বা অনেকেই কত কিছু সমস্যা কিন্তু আর একজন এই ফায়দা করতেছে এই হল দুনিয়া পায়সালা ফাঁসি দেখলেন না ইসলামী হুকুমত কায়ম করা হজরদের ফাঁসি হয়ে গেল দুনিয়ায় শাস্তি কিনা ওদের আরো এরকম আপনারা দুনিয়া দুনিয়ায় আল্লাহর বিধানে যদি হয় চোর বলে হাত কাটতে হবে কেউ কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে ফেসাজ করতে হবে হাতের বিনিময়ে হাত কানের বিনিময়ে কান হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যারা এই পৃথিবীতে কি করে আপনার বিপর্যয় সৃষ্টি করে তাদের সম্পর্কে যারা বিপর্যয় সৃষ্টি করে আল্লাহ পাইসারা কি তাদের কি করতে হবে ফাঁসি দিতে হবে আগে হাত কেটে দিতে হবে হাত পা দিতে হবে হত্যা করতে হবে অথবা ফাঁসি দিতে হবে অথবা হাত পা ডান আর বাম ডান হাত ধরে বাম পা দিতে হবে অথবা দেশান্তর করে দিতে হবে এই জন্য দুনিয়াতে আর আখেরাতে তাদের জন্য আজাব রয়েছে কঠিন আখেরাতের কথাই তো আমরা ভুলে গেছি এই জন্য এত সব জমিতে আখেরাতে নাম অথবা চরম শাস্তি আল্লাহ ইত্যাদি ইত্যাদি বেশিরভাগ বড় অপরাধ দুর্নীতিবাদের জন্য জাহান্নাম আল্লাহ আসল কথা শিখলাম মাফির নাম যারা ঘুষ দেয় আর ঘুষ নেয় পিছনে জাহান্নাম যারা সুখ খায় সুখ দেয় এদের ঠিকানা আল্লাহ ক্ষতি থেকে আনার জাহান্নাম ইত্যাদি তাদের আখরাত সমস্যা আখরাত আমরা বিশ্বাস করি না বন্ধুগণ এবার আপনাদের নিয়ে যেতে চাই সংক্ষিপ্ত ভাবে এই দুর্নীতি মুক্তি দুর্নীতি থেকে রায় পাওয়ার সুযোগ কি বা আপনার পরিণতি কি বলে প্রতিকার কি ঠিক না আমাদের লাস্ট পয়েন্টের আলোচনা প্রতিকার কিভাবে দুর্নীতির জন্য আজকে আমাদের দুর্নীতি দুদক বাহিনী ছাড়া হয়েছে র্যাব বাহিনী করা হয়েছে আজকে আমাদের পুলিশ আর্মি বিডিআর ট্রান্সপোর্ট তারপরে কত কি কত কিছু কত টাকা কত গাড়ি কত সময় কত চিন্তা ভাবনা কত বই পুস্তক কত কিছু ব্যয় করা হচ্ছে ঠিক না তাহলে এই দুর্নীতি প্রতিকার একে বন্ধ করার উপায় কি এই দুর্নীতি বন্ধ করার উপায় কি যেটা আমাদের সরকার বাহাদুর করে যাচ্ছেন এটার মাধ্যমে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব কিনা আসলে কি করলে দুর্নীতি বন্ধ করা সম্ভব আমরা আসি যেটা এখন করে যাচ্ছেন সরকার বাহাদুর সারা পৃথিবীর নিয়ম দিয়ে মানুষ রচিত নিয়ম দিয়ে দুর্নীতি দমন করতে চাই সেটা দিয়ে মোটেই সম্ভব না কারণ নীতি যারা করেছেন প্রথমত নীতির মধ্যেই সমস্যা হয়ে গেছে কি বলেন এক নম্বরে নীতির মধ্যেই সমস্যা গণতন্ত্র এক বিরাট সমস্যা প্রজাতন্ত্র এক বিরাট সমস্যা কাজে যেই নীতিতে যারা নীতি বাস্তবায়ন করবে তারাই তো দুর্নীতির মাধ্যমে আসে তারা কোথেকে দুর্নীতি দমন করবে বুঝলেন নাই নীতিমালার মধ্যেই রয়ে গেছে দুর্নীতি চোর চুরি করলে চুরি করেছে আপনাকেই প্রমাণ করাতে হবে আমাদের আইন প্রমাণ করার জন্য আসবে না ঠিক না বেদি মানে নীতি চোরের পক্ষে দুর্নীতিবাদের পক্ষে ওই নীতি দিয়ে থেকে দুর্নীতি দূর হবে উনি সম্ভব না দুর্নীতি যারা দমন করবেন এরা তো মানুষ নাকি বলেন মানুষ না আল্লাহ ফেরস্তা এরাই যদি দুর্নীতির এরাই যদি নীতি বিরোধী মানুষ হয় এদের ধ্যান ধারণা এরাই যদি দিন বিশ্বাস না করে আল্লাহ বিশ্বাস না করে পরোটা বা এদের সমস্যা থেকে যায় থেকে দুর্নীতি নীতি দুর্নীতি কেন বাংলাদেশে কি এতদিন দুর্নীতি দমন কমিশন ছিল না অফিস ছিল না ছিল না বেতন খেয়েছে না খাই নাই প্রতিটি জেলায় থানায় এর অফিস আছে না নাই অফিস ভাড়া দিতে হয় না হয় না এরা লেখাপড়া করেছে না করে নাই যদি কিভাবে ধরতে হয় কি করতে হয় কোথায় গেছিল তুমি নাই আমেরিকায় উনিশশো সালে উনিশশো সালে মদ এটার বিরাট খারাপ দিক একে পার্লামেন্টে পাস করা হলো উনিশশো এক বছর এটাকে চিন্তা ভাবনা করা হলো যে মদ পানি মানুষের বহু ক্ষতি বহু মানুষ হত্যা হচ্ছে বহু মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি হচ্ছে তো আঠারো উনিশশো আঠারো সালে হলো চিন্তা ভাবনা এরপর আঠারো উনিশশো সালে তারা আইন পাস করে দিল মদ খাওয়া চলবে না বিক্রি করা চলবে না ইত্যাদি ইত্যাদি এবং এই মদের অপকারিতা এর কুফল এর সমস্যাকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করা হলো সমস্ত সৈকতগুলিতে কি বলে আপনার সাগর সৈকতে যেখানে বা ভ্রমণ ক্ষেত্রে যেখানে মাল খায় হোটেলগুলি বিমান বিমানে এয়ারপোর্টে যেখানে মাল বিক্রি হয় যেখানে তৈরি হয় এর বিভিন্ন প্রচারপত্র এটা ওটা আইন অনেক মানুষকে জেল হাজ করা হলো অনেকে হত্যা করে অনেকে এ করা হলো ওকে হয় দেখা গেল বহুত এই সব কিছু করার পরে উনিশশো সালে সরকার বাহাদুর আমেরিকার সরকার বাহাদুর বাধ্য হলো মদকে জায়গ করে দেওয়ার জন্যে পারো না ব্যর্থ কারণ শক্তি কাজ হবে না আইন কাজ হবে না নিয়ম নীতি কাজ হবে না কাজ হয়নি পারে নাই আমেরিকার মতো সরকার ব্যর্থ হয়েছে মদকে মানুষ মদ মানুষকে মদ থেকে বাঁচাবের জন্য তাহলে বোঝা গেল আইন দিয়ে নিয়ম দিয়ে মানব রচিত আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয় আরবরা মদ খেতে খুব অভ্যস্ত ছিল মদের আরবি একশোটার অধিক একশোর অধিক মদের আরবি ঠিক আছে এই আরবদের যখন মদ হারণ করে দেওয়া হলো ইসলাম যখন মদ হারণ করে করে দিল আর তখন কি হলো প্রথম তো বলা হলো যে এর ক্ষতি বেশি উপকারী চাইতে এরপরে বলা হলো যে তোমরা মদ পান করে নামাজে যাবে না এরপরে একেবারে হারাম করে ইন্দামাল কামর ওয়াল মাইসির ওয়াল আনসা ওয়াল আনসা আমাদের শৈতান হারাম করে দেওয়া হলো আনাস বিন মালিক রাজন বলেন আমি মদ পান করাচ্ছিলাম খালি আল্লাহ নবীর পক্ষ থেকে একজন খালি দুধ বলে গেল মদ হারাম হয়ে গেছে ওখানে যার যার হাতে যেমন ছিল ওখানেই ভেঙে দেওয়া হলো যার যার বাড়িতে মটকে বা যাতে পাততে ছিল ওখানেই এমনকি মদিনার ওই গলিতে বন্যা হয়ে গেল মদের সুভান আল্লাহ কারণ তার ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে আকরাতকে বিশ্বাস করে আজ যাদের আল্লাহর প্রতি ইমান আছে যাদের আখলাখ চরিত্র আছে তারা যে কোনো ক্ষেত্রে দুর্নীতি থেকে তারা দূরে থাকবে সম্পদের ক্ষেত্রে আমরা দেখি সম্পদের ক্ষেত্রে একজন মানুষের জাকাত খরচ হয়েছে আল্লাহ নবী জাকাত আদায় করার জন্য একজনকে পাঠিয়েছেন তো বিন্দু সম্ভবত দুই বছরের উঠে মেয়ে বাচ্চা তার উপরে জাকাত খরচ হয়েছে ওই বেচারা হয় না এর চেয়ে উত্তম তা তোমাকে নিতে হবে কারণ এবারে আমি প্রথম জাকাত দিচ্ছি এটা সরকারি ট্যাক্স ঠিক না সরকারের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জাকাতের সম্পদের একটা ট্যাক্স দিতে হবে সত্য আড়াই পার্সেন্ট বা গরু হলে তার ভাগ আছে ছাগল তার ভাগ আছে উনের ভাগ আছে কয় না আমাকে অর্ডার করা হয়েছে তুমি বিনতে মাতাল তোমার নিতে হবে কয় না আমি ভাড়াটা যদি দিই কয় চলবে না যদি দিতে চাও চলো আমার সঙ্গে আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া আল্লাহ এই ঘটনা আমি ভাড়াটা দিতে চাই কই তোমার উপরে ফরজ ওইটুকুই তুমি বেশি দিতে চাও সেটা আলাদা কথা সুহান আল্লাহ আর আল্লাহরে ফান্ডে পয়সা নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা এরা কি ফাঁকি ঠিক না ঠিক কেন দেয় না দুর্নীতি দেয় না রাষ্ট্রপতির যে কর আছে এটা ফাঁকি দেয় দুর্নীতি কিনা দুর্নীতি দমনের জন্য এখন বাড়ি বাড়ি ঘুরছে দোকান দোকান ঘুরছে হবে না এদের ইমান দিতে হবে এদের ইমান যদি মজবুত করা হয় আসতে হবে না নিজে গিয়ে এর চেয়ে বেশি দিবে বলবে আমার আল্লাহ আমাকে অনেক লাভ দিয়েছে এই টাকাটা গরিব মিসকিনের কাছে যায় বিভিন্ন ফান্ডে যায় সরকারি উন্নয়নে যায় এবার পাঁচ লাখের জায়গায় দশ লাখ বলেন বাংলাদেশের মাটি যেমন হওয়া সম্ভব বর্তমানে না কিন্তু যদি দিন ইমান আখলা চরিত্র আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহের প্রতি বিশ্বাস কোরআন হচ্ছে হাদিসের শিক্ষা এদের তারবিয়াত করা হতো আজ তো তারবিয়াত নাই প্রথম একজন মানুষকে নীতি নীতিবান বানানোর জন্য শিক্ষিত বানানোর জন্য নীতি মেনে চলার জন্য দুর্নীতিবাজ না হওয়ার জন্য প্রথম স্থান কোথায় বাড়িতে বাবা মাই দুর্নীতিবাজ থেকে ছেলে নীতিবাজ হবে নীতিবান হবে এরপরে প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি দুর্নীতিতে ভরা শিক্ষকরাই দুর্নীতিতে ভরা কোথা থেকে নীতিবান হবে এরপরে সমাজ তিনটা ক্ষেত্র মানুষ তৈরি ক্ষেত্র এটা তিনটা বাড়ি প্রতিষ্ঠান সমাজ তিন জায়গায় দুর্নীতি দিয়ে ভরপুর কোথা থেকে নীতিবান মানুষ তৈরি হবে তাহলে আপনি তো আগেই দুর্নীতিবাজ তৈরি করার জন্য সব ওপেন করে রাখছেন আর এখন কইতেছেন যে দুর্নীতি দমন করতে হবে সম্ভব না এইভাবে আজ কত রিমান্ড কত কিছু তার উপর স্বীকার করে না ঠিক না যদি ইমান দিয়ে আমরা দুর্নীতিকে দমন করতে চাই দেখেন মাইস বিন মালিক রাজি আল্লাহ তালা ফেসে গেছেন শয়তানে ফাঁসাই দিয়েছে আল্লাহ নবীর কাছে বলছি আর আমি হারা খেয়ে গেছি আমাকে পবিত্র করুন তাই তুমি বুঝি চুমো দিয়েছো বলে না বুঝি তুমি এটা করেছো ওটা করছো না এদিকে মুখ ওদিকে মুখ ঘোরাই আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আর রসল্লাহ তা হেরনি আমাদের পবিত্র করুন এরপর আল্লাহ নবী অর্ডার করলেন তাকে পাথর মেরে সংসার করে দেওয়া হলো এখন রিমান্ডের পরে রিমান্ড করে স্বীকার করে না সম্ভব একমাত্র ইমান দিয়ে দিন দিয়ে ইসলাম দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নিজে দুর্নীতি করবে না যদি হয়ে যায় বাই ইন কেস এসে বলবে আমি করেছি আমার কি শাস্তি আমাকে দেন দুনিয়া আখেরাতে গামি দিয়া মহিলা ব্যবচার করে ফেলছে আল্লাহ নবীর কাছে বলে আর শুনলাম যে না করছে আমার পবিত্র করুন কয় এটা ওটা না কয় ও আপনি এখানে আমাকে পবিত্র করতেছেন না শেষ পর্যন্ত বললো আমার পেটে বাচ্চা আমি করি না তো আসলো কোথা থেকে কয়ে দাও নয় মাস পেটের বাচ্চা বড় হতে দাও বাচ্চা হয়েছে একটা কাপড়ে করে বাচ্চা নিয়ে রসুলের কাছে হাজির সুহান নয় মাস ভুলে নাই তার দুর্নীতি স্বীকার করার কথা চলে আসছে তোমার বাচ্চা তো খাদ্য তোমার বুকে দুধ খাওয়াতে হবে যাওয়া বড় হোক তারপরে দুই বছর দুধ খাওয়া নয় মাস পেটে হ্যাঁ আরো দুই বছর দুধ খাওয়া এবার বাচ্চা রুটি খেতে পারে হাতে একটা রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে আসো আল্লাহ আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমার পরিজনকে আমি ছাড়াও বাচ্চা বাঁচবে আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বাচ্চাটা তার এক আত্মীয় ধরে দিয়ে আল্লাহ নবী বলেন যাও তাই কি করো রজন করে দাও এইভাবে দিনের মাধ্যমে দুর্নীতি সম্ভব বন্ধ করা আমানত এবং আপনার কি বলে আমানতদারিতে এবং নীতি নির্ধারণে উমার ফারুক রাজিউল্লাহ আর আইন যে দুধের মধ্যে পানি মিশাবে তার এই শাস্তি মা মেয়েকে বলছে মা রাত্রিবেলা উমার ফারুক খুঁজতেছেন মদিনার গরিতে গলি মা বলছে মেয়েকে দুধ মিশাই দাও পানি পয়সায় দাও গরিব মানুষ একটু দুধ বেশি হলে পয়সা বেশি হবে বলে মা আমার ফারুকের আইন জানো না ওই কোথায় উমার আমাদের দেখবে ভাই দেখো তোমার তোমাকে আমাকে উমার যদি না দেখে উমারের রাব এবং আমাদের রাব আর থেকে দেখতেছেন দুধে পানি মিশাচ্ছে কিনা সুহান আল্লাহ আর দুর্নীতি ভেজাল দিয়ে ভরা এমন জায়গাতে খাদ্য তৈরি করে যেখানে জীবাণুর আখড়া আপনারা দেখছেন বিভিন্ন সেবা এটা ওটা ফ্যাক্টরি আপনারা ভালো করে জানেন চিন্তা করেন আল্লাহ ভয় যদি সম্পাদ হয় ভিতরে ঢুকানো তাহলে সে কি করবে না তখনই তার ওই দুর্নীতি সে কখনই করবে না এই জন্য আমার ফারুক রাজাল্লাহ আনহু তার গোলামকে বললেন এই বাড়িটাতে একটা চিহ্ন দিয়ে দাও চিহ্ন দিয়ে দিল সকালবেলা দেখলো যুমুকের বাড়ি খবর টবর নিয়ে দেখলো যে মেয়েটা বিধবা মহিলা বিধবা মেয়ে বাবা নেই বাড়িতে ফিরে গেলেন উমার ফারুক রাজাল্লাহ তার আনহু তিন ছেলেকে ডাকলেন আবদুল্লাহ ওমান আসেন আর আরেকজনকে আব্দুল্লাহ রহমান তোমার মেয়ের মেয়ের পরিবার আমার তো স্ত্রী আছে আরেকজনের নাম কি ভুলে গেলাম বলে আছে আসেন করে আমার তো বউ উঠাই নাই আমার দরকার করে চলে যাবো বাড়িতে গিয়ে ওই মেয়েটা পছন্দ হলে ঘরে উঠে নিয়ে আসো সুহান আল্লাহ ওই মেয়ের পেটের ছিল কি ওই ঘরের ওই সিলসিলা সমান আবদুল্লাদির যিনি পঞ্চম খলিফা আমি আখ্যায়িত হয়েছিলেন ভালো ঘরে ভালোই সন্তান আসবো ঠিক না বন্ধুগণ আজকে আমরা শুধু আমি আমি পাশি হয়ে দুনিয়া সব জাহান নামে যান ঠিক না কিন্তু দিনের যদি ভয় থাকতো এটা সব থাকলে আমি তো বন্ধ করা আল্লাহর দিন দিয়ে শুধুমাত্র সম্ভব আল্লাহ নবীর কাছে দুজন মানুষ এসে বলছেন এটা আমার এটা আমার দুইজনে বলছে আমার আল্লাহ নবী বলছে দেখো তোমাদের দুইজনের কাউরি বর্ণনা শুনে আমি হয়তো তার পক্ষে বিচারের ফয়সলা করে দেব কিন্তু যদি তার না হয় তাহলে কিন্তু আমি জাহান নামের একটা টুকরাই তার ভাগে উঠাই দিলাম দুইজনে এখন খৈয়া রসুল্লাহ না না না আমার না ওর এ কয় ও কয় ও ওর সুহান আল্লাহ এখানে নীতি চলবে নীতি দিয়ে সম্ভব এই ব্যক্তি স্বার্থের কথাকে ভুলানো দুইজনই বলছে আমার না তোমার আল্লাহ নবী বলেন আগের যুগে একজন মানুষ জমি বিক্রি করছে বাড়ি ঘর বিক্রি করছে আরেকজন কিনছে কাটাকুটা করতে খুঁজতে গিয়ে এক মনে করেন গুপ্ত ধন পাইছে নিয়ে দৌড় যার জমি কিনছে ভাই আমি তো জমি কিনছি তোমার কাছ থেকে স্বর্ণের এই ঢিপকিনি নাই কয় না ভাই আমি তোমার জমি বিক্রি করছি যা আছে সব বিক্রি করছি এটা আমার না দুইজনের ঝগড়া হে কয় তোমার হে কয় তোমার এই জিন্দিগিটা পাবেন আজকে পাবেন কোন নীতি দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে এই উপরটাকে ত্যাগ করা সম্ভব নয় একমাত্র ইমান দিয়ে দিন দিয়ে সম্ভব দুইজনে এবার ঝগড়া এখন তো খালি কোনো মতেই সেদিনকে এক ভাই বললো যে তার কোম্পানি থেকে আটশো আট হাজার সাতশো রিয়াল চার বছরে যা জমাইছে সব চুরি করে নিয়ে গেছে একজন এটা না কাছে এই বড় ভালো কথা বলছি বোকারি শরীফ নাই এটা ই না না মহানবী মোহাম্মদ রসুল্লাহাম শুনিয়েছেন তুমি যে বলে লোকটিটা তো বড় ভালো ফাইসলা কি তোমার ছেলে আছে আমার ছেলে আছে পোলা আছে তোমার আমার মেয়ে আছে বাবু যাও এই দুইজনের বিয়ে লাগাই দাও আর এই টাকা পয়সা যে এই সোনা দানা সব এখানে খরচ দুইজন এত ভালো মানুষ দুই জায়গায় থাকা যাবে না বিয়ে হইতে হবে আল্লাহ বন্ধুগণ আজ আমরা রাজনীতিতে ফাইসলার ব্যাপারে আজকে আমরা নিজের স্বার্থকে বড় করে দেখি ঠিক না ঠিক তাই দেখি না ওমার ফারুক নাতি মেয়ের ঘরের মেয়ে ক্ষুধার জ্বালায় হাঁটতে পারে না মানে পড়ে যাচ্ছে তোমার জিজ্ঞেস করছে কে আপনার ছেলে আবদুল্লাহ মেয়ে আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ কি ব্যাপার তোমার মেয়ের অবস্থা কেন কয় আপনি তো সবাইকে হক দিয়েছেন আমাদেরকে কি দিয়েছেন রাজস্ব ভাণ্ডার থেকে আমাদের দিয়েছেন যে আমার মেয়ে খেয়ে সুস্থভাবে চলবে মোটা কথা তো দূরের কথা আব্দুল্লাহ এর চেয়ে বেশি ভাগ আল্লাহ বন্ধন করে দেয়নি তোমাদের জন্য আমার দেওয়ার কোন অধিকার নেই আমার ফারুক রবি আল্লাহ সুফান আর এখন পুরো ভান্ডার নিয়ে যাও বেটা বেটি নিয়ে যাও বোন নিয়ে যাও ভাবি সাহেব নিয়ে যাও আরে যা আছে নিয়ে যাও ভাইয়া তুমি ঠিক হই আলী রাজুল্লাহ আহু সিপিনে যাচ্ছিলেন তার একটা কি বলে একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছিল আর বের মানে লববর্ণ যুদ্ধের পোশাক এক খ্রিস্টান পেয়েছে তো আলী তারা কেস করছে কাজী হলেন সুরাই কাজী সুরাই এখন বিচার রাস্তায় বলছে আমার হাজরত আলী রাজি তিনি তখন খলিফাতুল মুসলিম তিনি বলছেন আমার কয়েক আমিরুল মোমেন আপনার সাক্ষী কি আপনার যে কয় আমার ছেলে হাসান আর আমার গোলাম কয় না ছেলে এবং গোলাম দিয়ে দাস দিয়ে সাক্ষী হয় না ওই তাহলে যে বিচার তাই করো তখন যেহেতু সাক্ষী নাই বিরা আটা গহবর্মটা ওই খ্রিস্টান হাতে উঠে দিলেন কে কাজী সোহাই খ্রিস্টান দেখল সুহান এমন ধর্ম যে ধর্মের নিজের স্বয়ং খালিফতুল মুসলিম আমিরুল মুমিন তার পক্ষ বিচার হয় না হজরত আলীর কাছে ওই লহবর্মটা আগে যে বললেন আমাদের পড়ান أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله বিচারের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে হলো কি ইমানের শিক্ষা এইভাবে ব্যবসা বাণিজ্য দেখেন মোহাম্মদ মুনকালের কিছু জিনিস ছিল তার দশ টাকা দামের আর কিছু ছিল দশ পাঁচ টাকা দামের নামাজ পড়তে তার ভাগিদারের দোকানে বসে এমন করছে কি পাঁচ টাকারটা দশ টাকা বিক্রি করে দিয়েছে ভাতিরা ঘুরে এসে দেখে কি জিনিস গেছে পাঁচ টাকা আর টাকা নিয়েছে দশ টাকা ব্যাপারটা কি কয়েক লোক নিয়ে গেছে ওই দশ টাকা নিয়ে সারাদিন খোঁজ করতেছে খোঁজ করতেছে ওই লোকটা কই সন্ধ্যার সময় পাইছে পাওয়ার পরে বলছে ভাই এটা কোথেকে অমুক জায়গা থেকে ভাই এটা পাঁচ টাকা দাম এই পাঁচ টাকা ফেরত দেন আর জিনিসটা আপনি নিয়ে যান ওই না আমি দশ টাকাই নেবো ওই না এটা ভাই না হয় জিনিস ফেরত দেন দশ টাকা ফেরত দেন আর নয় জিনিস থেকে পাঁচ টাকা ফেরত দেন আর পাঁচ টাকা আমাকে দেন কয়টা এটা হয় না কয়টা হলে আপনি জিনিস পাবেন না পাবেন এটা আজকে কোনো আইন দিয়ে কোন নীতি দিয়ে সন্তাবাদ আর ব্যবসায়িক নীতিবাহ নীতি তৈরি করা যত কিছুর মধ্যে উল্টো পারে এইভাবে যদি আজকে আমরা দেখি এইভাবে অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে দেখেন অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আয়সা রাজিউল্লাহ আনহা রোজা আছেন বাড়িতে একটা মাত্র রুটির টুকরা একজন গরিব মানুষ ভিক্ষা করতে এসেছে হাত পেটেছে বললেন কাজের মেয়েকে যাও এটা দিয়ে দাও তাই আমার যান ওইটা দিয়ে দিলে আপনি ইফতারি করবেন কি দিয়ে দিয়ে দাও খাওয়া গরিব দিয়ে নিজে আরাম পায় মজা পায় শান্তি পায় কে শিক্ষা দেয় আল্লাহর প্রতি ইমান আছে আখেরাতের প্রতি যা ইমান আছে বাক্যের প্রতি যা ইমান আছে যে জান্নাতকে বড় করে দেখে এই দুনিয়াকে ছোট করে দেখে যে দিন মেনে চলে তার জন্য এটা সম্ভব আমার ফারুক রাজিউল্লাহ তার আনু একবার পরীক্ষা করার জন্য কিছু টাকা এক হাজার দিনার দিয়ে একজনকে পাঠাই দিন যাও নিয়ে যাও কার কাছে পাড়ায় গেলেন আবু বাইতুল জারা আবু বাইতুল জারা যার হাতে এই মনে করেন মেশর বিভিন্ন পুরো রাষ্ট্র জয় হয়েছে আবু বাইতুল জারার কাছে এক হাজার দিনার দিয়ে পাঠালেন কয় পাঠ দিয়ে চুপ করে দিন ভালো বিক্রি করে তারপরে দেখি এক হাজার দিনার পেয়ে বড় মন খারাপ এই কি বিপদ আমার বাড়িতে আসলো এখন এটা ছেলেকে বললো ওকে দাও ওকে দাও ওকে দাও সবকিছু দিয়ে শেষ এক ঘন্টার মধ্যে এক হাজার সব দান করে শেষ তার একটাও দিনার বাড়িতে নাই এসে উপস্থিত আমার বলেন জিজ্ঞেস কি খবর ওই সব আল্লাহর পক্ষে খরচ আর এক হাজার নাও যাও মহাজুব নাকি কার কাছে জাওয়ালের কাছে যাও মহাবিন জাওয়ালের কাছে কাছে কি একই অবস্থা ওই সব দান করতে করতে তার স্ত্রী বলে কি যে আমাদের বাড়িতে খাওয়ার কিছুই নাই কিছু রাখো ওমর যখন আমাদের নিজস্ব খরচের জন্য পাঠিয়েছে তো খুলে দেখে মাত্র দুইটা আর কয় নাও এই দুইটাই তুমি যাও এই অবস্থা উমার রাহিমাউল্লাহ তিনি এত মানে আরাম আয়সে দায়িত্বপালিত হয়েছিলেন যখন তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে ফেলেন তখন তার স্ত্রীর কাছে বলে একটা দিনার দাও আজকে একটু আঙ্গুর খেতে ইচ্ছে করেছে আঙ্গুর কিনে নিয়ে আসি কয়মার আব্দুল আজিজ এত বড় ভান্ডারের তুমি মালিক মানুষকে দান করো আর তোমার একটা ওই কি বলে আঙ্গুর খাওয়ার পয়সা নেই দেখো এটা তো আমার না এটা তো আল্লাহ এটা তো আমি শুধু এটা ভাগ বর্তন করি এটা তো মালিক আমি নই আজকে সরকারি ফান্ড খরচ করে কত কিছু আর সরকারি ফান্ডের তেলের তেল দিয়ে তিনি ব্যক্তিগত কোনো আলো আলোচনা কি করতেন না ওই বাতিচালি করতেন না একদিন বাইরের মানে ঢুকছে নিজের ছেলে ওইখানে কি করছে একটা খেজুর মুখে দিয়েছে এক থাপ্পড় দিয়ে খেজুর বাইর করছে তার স্ত্রী কয় আরে কোনদিন তো খেজুর কিনে খাওয়ারও পয়সা নেই বাচ্চাটা ভুল করে খেয়ে ফেলছো কি জানে ও ওর হারাম হারাম আছে তার মেয়েদের জন্য আঘাত করলে আজকের একটা দল তোমার ছেলের জন্য জান্নাত যাওয়ার পথ খুলে যাবে আর এই চরটা না হলে জাহান নামের পথ খুলে যেতে পারে আর আমরা পুরো ভান্ডারি খুলে দিলাম খাও আলোচনা এখানে শেষ আসলে তাই আর বুঝতে পারলাম দুর্নীতি এটা এমন এক আমাদের সবাই আমরা আজ গাছ হয়ে দুর্নীতির কবলে আজ সবাই জর্জরিত ব্যক্তি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে দুর্নীতি নিয়ে ভরপুর হয়েছে দুর্নীতির জন্য এর বিপদ এর মুসিবত আসমান ছুঁয়ে গেছে আসমান আর প্লাবনের মতো হয়ে গেছে সর্বক্ষেত্রে এর কারণগুলি আমরা জানলাম এর পরিণতিও জানলাম এবং এর প্রতিকার একটাই কোনো বাহিরে দিয়ে সম্ভব নয় হ্যাঁ কিছুদিনের জন্য হবে আবার আবার যেই সেই কুকুরের লেগে যদি সারাদিন তেল ধরেন আর সন্ধ্যাবেলা ছেড়ে দেন ওই যেই সেই ওই মানব পরিচিত নিয়ম দিয়ে যা কিছুই করবে কুকুরের লেজ দ্বারা আর কিছুই হবে না আসল আল্লাহ আমিনের দেওয়া নীতিমালা আল্লাহ দেওয়া দিন দিয়ে যদি আমরা মানুষকে তৈরি করতে পারি পৃথিবীকে ঠিক করতে পারি প্রতিষ্ঠানগুলি ঠিক করতে পারি সমাজ ঠিক করতে পারি এবং কোরআন আলোকে মানুষকে তৈরি করতে পারি আল্লাহর ভয় আল্লাহর প্রতি ইমান আখেরাদের প্রতি বিশ্বাস জান্নাতের লোক দুনিয়ার লোক নাই জান্নাতের লোক আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা দিনের ভালোবাসা কোরআনের ভালোবাসা ওই সমস্ত ভালোবাসার জায়গায় সমস্ত ভালোবাসা যদি দিতে পারি তৈরি করতে পারি তাহলে সম্ভব দুর্নীতি দমন করা তাহলে সম্ভব আমাদের দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার তাহলে সম্ভব আমাদের নীতি মেনে চলার আমাদের সবাইকে তফিক দান করো নীতিকে বোঝার জানার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং সর্বপ্রকার দুর্নীতিবাদের যথাযথ শাস্তি তাদেরকে দান করো যারা আজকে আমাদের দেশে দুর্নীতি দমনের জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ আমি শাসন করুন আল্লাহ তাদেরকে মদত করুন তাদেরকে আল্লাহ আমি মানুষ রচিত নিয়মে সন্তান দিয়ে আল্লাহ দেওয়া বিধান বুঝা এবং সেইভাবে দমনের জন্য তাদের প্রচেষ্টা তাদের অর্থ তাদের সবকিছুকে চালাবে তফি দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু